সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে বিপদের ভয়েতে সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে বিপদের ভয়েতে সবাই সত্য গোপন করে ক্ষমতার বলে কত জনে করে অবিচার মজলুমেরা কান্দা মরে বিচার পায় না তা ক্ষমতার বলে কত জনে করে বিচার মজলুমেরা কান্দা মরে বিচার পায়নাতা টাকার কাছে জজ ম্যাজিস্ট্রেট ভাইরে রে টাকার কাছে জজ ম্যাজিস্ট্রেট যায় যে সবাই হেরে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে সে পরে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে মাস চলে যায় ফাইলগুলো সব আটকা পড়ে থাকে ঘুষের টাকা থাকলে আবার চলে সেটা আগে মাস চলে যায় ফাইলগুলো সব আটকা পড়ে থাকে ঘুষের টাকা থাকলে আবার চলে সেটা আগে ঘুষের টাকায় বিচার বদলায় হায় ঘুষের টাকায় বিচার বদলায় আদালতের পরে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে সে পড়ে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে পঞ্চাশ টাকা জরিমানা প্রকাশ্য ধূমপানে সেই পুলিশে সবার সামনে দেখো বিড়ি টানে পঞ্চাশ টাকা জরিমানা প্রকাশ্য ধূমপানে সেই পুলিশে সবার সামনে দেখো বিড়ি টানে আইন করে তারাই দেখো হায় রে আইন করে তারাই দেখো আইন ভঙ্গ করে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে সে পরে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে সে পরে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে ভার্সিটিতে দু গ্রুপে টেন্ডার বাজি চলে গুলি খেয়ে কত ছাত্র যায় যে পরকালে ভার্সিটিতে দু গ্রুপে বোমাবাজি চলে বোমা খেয়ে কত ছাত্র যায় যে পরকালে বোমা বাজ কয় তবু বুজারা হায়রে বোমা বাজ কয় তবু বুজারা মাদ্রাসাতে পড়ে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে পড়ে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে পড়ে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে সত্য কথা বললে কেহ বিপদে পড়ে বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে